রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন সেটা আলা আলী যদি তোমার পায়ের জুতার ফিতাও হারিয়ে যায় তাহলে সেই জুতার ফিতা কার কাছে চাও আল্লাহর কাছে আমাদের দেশে একটা খারাপ সংস্কৃতি দেখবেন জঘন্য সংস্কৃতি বাপ মারা গেছে দোয়া করার জন্য হুজুরকে নিয়ে যাও কোরআন খালি করাও কোরআন খতম করাও অমুক হয়েছে হুজুরের কাছে এসে দোয়া চাও হুজুরকে বলো হুজুর আপনি দোয়া করে দেন হয় না হয় না হয় অথচ ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট কোনো লিঙ্কের প্রয়োজন হয় না প্রধানমন্ত্রীর কাছে যোগাযোগের জন্য এমপির কাছে যোগাযোগের জন্য লিঙ্কের দরকার হতে পারে এই লিঙ্কের নাম দিয়ে পীরের ব্যবসা চলে যে আল্লাহর দরবারে তুমি একাই পৌঁছতে পারবা তুমি তো অনেক গুণাহগার পীরের মাধ্যমে আল্লাহর কাছে যাও পীরের তরিকায় আল্লাহর কাছে যাওয়া আছে না নাই আছে এটা হিন্দুদের কাছ থেকে এসেছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে ইসলামে আর অস্তিত্ব নাই ইসলামে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি ডাইরেক্ট সরাসরি আপনার কি প্রয়োজন যত বড় গুনাহগার হন যত বড় পাপিষ্ট হন পাপে দুনিয়া ভর্তি করে দেন তারপরও দরজা লাগিয়ে অন্ধকার রাতে দুই রাখা সালাত তাদাই করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদেন আল্লাহ আপনার কথা শুনবেন অবশ্য অবশ্যই শুনবেন এটা ইসলাম এখানে আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট কোনো মাঝখানে কোনো পীরের দরকার নাই কোনো অলিয়া অলিয়ার দরকার নাই আপনি সরাসরি আল্লাহর বান্দা আপনি সরাসরি আল্লাহর দাস যা চাওয়ার সরাসরি আল্লাহর দরবারে চান নিজেকে আল্লাহর দরবারে এভাবে ছোট মনে করবেন না আল্লাহ পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে যে যতই ভালোবাসুক না কেন যে যতই আদর করুক না কেন তারপরেও রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভাষায় একটা মা তার সন্তানকে যতটা না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর এই ভালোবাসা বুঝার চেষ্টা করুন নিজে আল্লাহর কাছে ফিরে যান নিজে আল্লাহর দরবারে হাত উঠান কোনো পীর উলিয়া উলিয়ার দরকার নাই সম্মানিত উপস্থিতি বলছিলাম আল্লাহর দয়ার কথা যে আল্লাহর গুণের কথা যে আল্লাহর গুণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তার উদাহরণ দিতে গিয়ে বলেছেন রহমানুর রহিম আল্লাহর দয়ার কথা আল্লাহর অসীম অপরিসীম দয়ার কথা আল্লাহর আরও গুণাবলীর কথা বলতে পারি কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য সেগুলোর দিকে এগিয়ে যাচ্ছে না এই বলে সামনে আগায় যে আপনি আল্লাহর গুণাবলীকে কিভাবে আয়ত্ত করবেন ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলতেছেন আল্লাহর গুণাবলীকে আয়ত্ত করার পদ্ধতি এক আল্লাহ সুবাহ যত নাম রয়েছে সব নামগুলোকে মুখস্থ করে নিতে হবে দুই প্রত্যেক নামের অর্থকে হৃদয়ঙ্গম করতে হবে হৃদয় দিয়ে অনুভব করতে হবে হৃদয় দিয়ে প্রত্যেক নামের অর্থকে বুঝতে হবে যে আল্লাহ সুবাহ জ্ঞানী কেমন জ্ঞানী আল্লাহ সুবাহ সুরান উনষাট নাম্বার আয়তে বলছেন ওয়ালা হাব্বাতিং মুবিন এই সারা পৃথিবীর মধ্যে সমুদ্রের গহব্বরে জমিনের গহব্বরে জমিনের উপরে যত ধলিকণা বালিকণা যা কিছু আছে প্রত্যেক কিছুর জ্ঞান কার নিকটে রয়েছে আল্লাহ সুবহান তালার নিকটে রয়েছে এইভাবে আল্লাহর প্রত্যেক গুণকে হৃদয় দিয়ে অনুভব করুন অর্থ বুঝুন তিন আল্লাহ সুবহান তালার নামের এবাদত করতে হবে কিভাবে আপনি আল্লাহ সুবহান তালার নামের এবাদত করবেন আল্লাহ সুবহান তালার নামের ইবাদত করার পদ্ধতি দুইটা এক যখন আপনি স্টলে বসে আড্ডা দিচ্ছেন অন্যের গিবত করছেন অন্যের অপবাদ দিচ্ছেন তখন আপনার মাথায় আসতে হবে ইন্নাল্লাহ সামির এখন এই পৃথিবীতে ছয়শো কোটি মানুষ একসাথে যা কিছু বলছে প্রত্যেকের কথা আল্লাহ একসাথে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন তার নাম সামির আমি যে গিবত করছি এটাও আল্লাহ শুনতে পাচ্ছেন অতএব আমি গিবত করব না এটা হচ্ছে আল্লাহর নামের উপর ইবাদত করা জেনায় লিপ্ত হতে যাচ্ছেন ফোনে কথা বলছেন ভাবুন ইন্নাল্লাহ বাসির আল্লাহ সুবহান তালা দেখতে পান ইন্নি আহাফুল্লাহ রব্বুল আলমিন আমি সেই বাসির রব্বুল আলমিনকে ভয় করি আমি গোপনে জেনায় লিপ্ত হব না এই মর্মে আপনি জেনা থেকে ফিরে চলে আসেন এর নাম হচ্ছে আপনি আল্লাহর নামের উপর ইবাদত করছেন আল্লাহ সুবাহানহতালার নামের উপর ইবাদত করার আরেকটা ধরন হচ্ছে যখন যে বিপদে আছেন সেই বিপদকে সামনে রেখে আল্লাহকে ডাকুন যখন দয়ার দরকার তখন দয়া দিয়ে ডাকুন এ রহমান ইরহাম আলাইয়া হে রহমান দয়া করেন যখন ক্ষমার দরকার আল্লাহ আফু বুন তহেবুল আফওয়া হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যখন আল্লাহর যে দয়ার দরকার তখন সেই দয়া দিয়ে আল্লাহকে ডাকুন সম্মানিত উপস্থিতি আয়াতের দ্বিতীয় অংশ তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহর নামে ইলহাদ করে ইলহাদ করা মানে আল্লাহর নামে অন্যায় করা আল্লাহর নামের উপর অত্যাচার করা আল্লাহর নাম নিয়ে বাড়াবাড়ি করা সেটা কিভাবে সম্ভব এক আল্লাহ সুবাহানহতালা নিজেকে যা বলেননি সেটা আল্লাহর দিকে নিসবত করা রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম সহিব নাহিবানের হাদিসে বলছেন আল্লাহ আলুকাবিকুল্লি ইসমিন হুয়ালাকা সাম্মাইতাবি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও তাহ হে আল্লাহ প্রত্যেক ওই নাম দিয়ে আমি আপনাকে ডাকছি যে নাম আপনি নিজের জন্য রেখেছেন অথবা যে নাম আপনি পবিত্র কোরআনে অবতীর্ণ করেছেন অথবা যে নাম আপনি আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে শিখিয়ে দিয়েছেন এই হাদিস প্রমাণ করে যে আল্লাহর নাম রাখার অধিকার একমাত্র আল্লাহ সুবাহ তারা রয়েছে যে নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেননি যে নাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসে বলেননি সে নাম যদি কেউ আল্লাহর দিকে নিসবত করে তাহলে সে আল্লাহর নামের সাথে এলহাত করলো আল্লাহর নামের উপর অত্যাচার করলো মহা গুনাহে লিপ্ত হলো কেউ যদি আল্লাহকে খোদা হাফেজ বলতে চায় তাহলে খোদা বলার আগে তাকে প্রমাণ দিতে হবে এই খোদা শব্দটা কোরআনে এবং হাদিসে কোথায় আছে যদি না থাকে তাহলে কেউ যদি খোদা বলে তাহলে নিঃসন্দেহে সে গুণাগার হবে অনেকেই ডাক্তার জাকির নায়কের বক্তব্য শুনে ভুল বুঝেন যে ভগবানও হিন্দুরা যে ভগবানকে ডাকে যে শ্রীকৃষ্ণকে ডাকে সবাই আল্লাহকে ডাকে বিভিন্ন নামে হতে পারে কিন্তু আমার এবং আপনার অধিকার নাই যে আমি আল্লাহকে ভগবান বলবো আমি আল্লাহকে শ্রীকৃষ্ণ বলবো আমি আল্লাহকে খোদা বলবো একমাত্র আল্লাহ সুবহানাহ যে নাম দিয়েছেন যে গুণাবলী দিয়েছেন এই নাম এবং গুণাবলীর বাইরে আল্লাহ সুবহানাহ ডাকার কোনো সুযোগ নাই দুই আল্লাহ সুবহান তার নিজের জন্য যে নাম রেখেছেন এই নাম অন্য কাউকে দেওয়া যাবে না আল্লাহ নিজেকে মুগিজ বলেছেন আপনি পীর আব্দুল কাদের জেলানিকে গাউসুল আজম বলেন বিপদ থেকে উদ্ধারকারী গাউসুল আজম মানে যে বিপদ থেকে উদ্ধার করতে পারে এটা আল্লাহর গুম আল্লাহ সুবহান তারা তার নিজের জন্য যে গুণ ধারণ করেছেন যে সিফাত ধারণ করেছেন এই গুণ যদি আপনি পৃথিবীর কাউকে দেন পৃথিবীর কাউকে ওই নামে ডাকেন তাহলে আপনি আল্লাহর নামের সাথে ইলহাদ করলেন তিন আল্লাহ সুবহানাহু তাআলা তার নিজের জন্য যা বলেছেন তা আপনাকে ওইভাবেই স্বীকার করতে হবে যেভাবে আল্লাহ বলেছেন যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের সাত জায়গায় বলেছেন আর রহমান ও আলাল আরশ রহমান কোথায় আল্লাহ কোথায় আরশে আপনি যদি বলেন আল্লাহ আরশে নয় সর্বত্র বিরাজমান তাহলে আপনি ইলহাদ করবেন আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানেন আল্লাহ নিজের জন্য যে নাম রাখেননি আপনি জোর করে আল্লাহকে সেই নামে ডাকতেছেন খোদা বলে আর আল্লাহ তার নিজের জন্য যে গুণাবলী সাবেত করেছেন আপনি জোর করে আল্লাহর সেই গুণাবলী অস্বীকার করতেছেন যে না আল্লাহ আরো সে নাই আল্লাহ সর্বত্র বিরাজমান এর চেয়ে নিকৃষ্ট মুসলমান কি হতে পারে আল্লাহ তার নিজের জন্য যে নাম দেননি সেই নাম আপনি আল্লাহর জন্য দিচ্ছেন আর আল্লাহ যে গুণ দিয়েছে সেই গুণকে আপনি অস্বীকার করতেছেন আল্লাহ সুবাহ বলেছেন তার হাত আছে আপনি বলতেছেন না আল্লাহ সুবাহানার হাতের অর্থ হচ্ছে শক্তি আল্লাহ সুবাহানাহতালা বলেছেন তিনি শেষ আস শেষ রাত্রে নিচের আসমানে নেমে আসেন আপনি বলতেছেন না আল্লাহ সুবাহানাহতালার রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না এগুলো সবই হচ্ছে আল্লাহর গুণকে বিকৃতি করা স্বয়ং আবু হানিফ রাহেমহল্লা তার আল ফিকুল আকবর গ্রন্থ খুলে দেখেন শুধু নিজেকে হানাফি হানাফি বলে চিল্লান একদিনও আবু হানিফ রাহেমহল্লার গ্রন্থ খুলে পড়ে দেখেননি পড়ে দেখেন আলফিকুল আকবর স্বয়ং আবু হানিফ রাহেমাহুল্লাহ আলফিকুল আকবরের মধ্যে বলেছেন কেউ তিনি বলেছেন যে ইন্নালিল্লাহ ইয়াদ আল্লাহ সুবহানাহু তাআলার হাত রয়েছে কেউ যদি বলে আন্না আল্লাহ কুওয়া যে আল্লাহর হাত হচ্ছে শক্তি ফাহুয়া ইবদালুস তাহলে এটা হচ্ছে আল্লাহর সেফাতকে বাতিল করা আল্লাহর সেফাতের অর্থকে বিকৃতি করা এটা হতে পারে না স্বয়ং আবু হানিফ রাহেমাহুল্লাহ বলেছেন আর আপনি নাভির নিচে হাত বেঁধে রাফুলে দেয় না করে আস্তে আমিন বলে নিজেকে দেখান যে আমি হানাফি অথচ আবু হানিফ রাহেমাউল্লাহর আকিদার বিন্দু মাত্র আপনার আপনার ভিতরে নাই আপনি হানাফি হওয়ার দাবিতে মিথ্যুক আপনি নিজেকে মাতরুদি দাবি করেন আপনি নিজেকে আশারি দাবি করেন এটা ঠিক আছে কিন্তু হানাফি দাবি করিয়েন না হানাফি দাবি করলে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর হাত আছে আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবাহ আরো সে সমাসীন কেননা আবু হানিফ রাহেমাহুল্লাহ এগুলো সব তার আল ফিকুল আকবর গ্রন্থের মধ্যে লিখে গেছেন সম্মানিত উপস্থিতি আজকে যারা আল্লাহ সুবাহ তালাকে সর্বত্র বিরাজমান বলতে চায় তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো যে যারা আল্লাহ সুবাহ তালাকে সর্বত্র বিরাজমান বলে তারা ফেরাউনি আকিদাই বিশ্বাসী আমি বলিনি ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলে গেছেন কিভাবে ফেরাউন তার মন্ত্রী হামানকে বললো হে হামান একটা বিল্ডিং বানাও উঁচু বিল্ডিং এই মুসা সারাদিন বলে যে তারা আল্লাহ নাকি আসমানে আছে তারা আল্লাহ নাকি উপরে আছে আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠে দেখতে চাই যে মুসার আল্লাহ কোথায় মুসার প্রতিপালক কোথায় এটা আল্লাহ নিজে কোরআন এইভাবে বর্ণনা দিচ্ছেন মানে ফেরাউন বিশ্বাস করতো না যে আল্লাহ উপরে আছে অতএব যারা বিশ্বাস করে না যারা বলে যে আল্লাহ সুবাহানহতালা সর্বত্র বিরাজমান তারা ফেরাউনি আকিদায় বিশ্বাসী কে বলছেন ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলছেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গেছেন মিরাজের রাত্রিতে রাসুল সাল্লাম কোথায় গেছেন সপ্তম আসমানে গেছেন তার বাড়ি থেকে বাইতুল মকদেশ হয়ে বোরাকে করে প্রথম আসমান কে তো জিব্রাইল মোহাম্মদ মোহাম্মদকে কি অনুমতি দেওয়া হয়েছে আসার হ্যাঁ অনুমতি দেওয়া হয়েছে এইভাবে আসমানের দরজা খুলে প্রথম আসমানে আদম আলাই সালাতামের সাথে সাক্ষাৎ করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তারপরে সিদ্ধাতুল মুনতাহা জিব্রাইল বললেন আমি আর সামনে এগোতে পারবো না আপনি যান তারপরে সরাসরি আল্লাহ সুবহানাহু তালার সাথে কথোপকথন পঞ্চাশ অক্ত কমাতে কমাতে পাঁচ অক্ত সালাত নিয়ে আল্লাহ রাসুল ফিরে আসলেন যারা বলে যে আল্লাহ সুবাহান সর্বত্র বিরাজমান তাদেরকে আগে মিরাজের ঘটনা অস্বীকার করতে হবে আর যে মিরাজের ঘটনা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে আর যদি মিরাজের ঘটনা মেনে নেয় তাহলে এই দাবি মিথ্যা যে আল্লাহ সুবহান সর্বত্র বিরাজমান বরং আল্লাহ সুবহান আরো সে সমুন্নত আর আল্লাহ সুবহান সর্বত্র বিরাজমান এটা অত্যন্ত জঘন্য নিকৃষ্ট আকিদা হিন্দুদের আকিদা আল্লাহ সুবহান আমাদেরকে আকিদা থেকে পরিত্রাণ দান করুক আল্লাহ আমি